প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম টাকা পয়সার ছড়াছড়ি শুধু শুধু বাড়া বাড়ি কোথাও যেতে পথে ঘাটে প্রবলেম প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম টাকা পয়সার ছড়া ছড়ি শুধু শুধু বাড়াবাড়ি কোথাও যেতে পথে ঘাটে প্রবলেম প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম চারিদিকে প্রবলেম যখন তোর ছিল না কিছুই তখন ছিল প্রবলেম এখন তোর হয়েছে সবই তবুও কেন প্রবলেম প্রবলেম যখন তোর ছিল না কিছুই তখন ছিল প্রবলেম এখন তোর হয়েছে সবই তবুও কেন প্রবলেম বাড়ি গাড়ি টাকা করি স্বপ্নের রাজকুমারী এত থেকে ও কেন প্রবলেম বাড়ি গাড়ি টাকা করি স্বপ্নের রাজকুমারী এত থেকে ও কেন প্রবলেম প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম টাকা পয়সার ছড়া ছড়ি শুধু শুধু বাড়াবাড়ি কোথাও যেতে পথে ঘাটে প্রবলেম প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম চারিদিকে প্রবলেম মোবাইল আর টাকা নিয়ে রাস্তায় ঘোরা এখন বড় প্রবলেম মানে? পকেটের স্বাস্থ্য খারাপ থাকলেও ঘটে যে কত প্রবলেম মোবাইল আর টাকা নিয়ে রাস্তায় ঘোরা এখন বড় প্রবলেম পকেটের স্বাস্থ্য খারাপ থাকলেও ঘটে যে কত প্রবলেম मारा मारी हता हाथी प्रेम निये माता माती एरी मजे थके को तो प्रॉब्लम मारा मारी हता हाथी प्रेम निये माता माती एरी मजे थके को तो प्रॉब्लम प्रॉब्लम प्रॉब्लम चर दिके प्रॉब्लम प्रॉब्लम प्रॉब्लम चर दिके प्रॉब्लम প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম টাকা পয়সার ছড়া ছড়ি শুধু শুধু বাড়াবাড়ি কোথাও যেতে পথে ঘাটে প্রবলেম প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম চারিদিকে প্রবলেম রাস্তার যানজটে ঘোরা ফেরা এখন বড় প্রবলেম শহর বন্দর আর গেরামগঞ্জে চলা এখন আরো বড় প্রবলেম রাস্তার যানজটে ঘোরা ফেরা এখন বড় প্রবলেম শহর বন্দর আর গেরামগঞ্জে চলা এখন আরো বড় প্রবলেম মাদ্রাসা মসজিদে চাকুরি করা এখন বড়ই প্রবলেম মাদ্রাসা মসজিদে চাকুরি করা এখন বড়ই প্রবলেম প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম টাকা পয়সার ছড়াছড়ি শুধু শুধু বাড়াবাড়ি কোথাও যেতে পথে ঘাটে প্রবলেম প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম চারিদিকে প্রবলেম স্কুল কলেজে পড়ালেখা করা এখন আরো বড় প্রবলেম ক্লিনিক হাসপাতালে পরপুর সেবা পাওয়া এখন বড় ই প্রবলেম স্কুল কলেজে পড়ালেখা করা এখন আরো বড় প্রবলেম ক্লিনিক হাসপাতালে পুরোপুরি সেবা পাওয়া এখন বড় ই প্রবলেম মেডিকেল গিয়ে দেখি ফিট আনফিট নিয়ে আরো আছে কত প্রবলেম মেডিকেল গিয়ে দেখি ফিট আনফিট নিয়ে আরো আছে কত প্রবলেম প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম টাকা পয়সার ছড়া ছড়ি শুধু শুধু বাড়াবাড়ি কোথাও যেতে পথে ঘাটে প্রবলেম প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম প্রবলেম প্রবলেম চারিদিকে প্রবলেম চারিদিকে প্রবলেম